بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد وعن عدي بن عميرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من استعملناه منكم على عمل فكتمنا مخية فما فوقه كان غلولا يأتي به يوم القيامة فقام رجل أسود من الأنصار كأني أنظر إليه فقال يا رسول الله اقبل عني عملك قال وما لك قال سمعتك تقول كذا وكذا قال وأنا أقوله الآن من استعملناه على عمل فليجئ بقليله وكثيره فما أوتي منه أخذ وما نهي عنه انتهى প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা অনেকে বিশেষ করে যারা সরকারি পদে কর্মরত রয়েছে হ্যাঁ, তারা অনেক সময় এমন ভাবতে পারেন যে মনে করে যে এটা তো জাতীয় সম্পদ এটা সরকারি হ্যাঁ, সম্পদ সুতরাং হ্যাঁ, এইগুলোতে যদি গাফলা করা যায় সেটা ভয়ঙ্কর কিছু নয় হ্যাঁ কিন্তু ব্যক্তিগত সম্পদ মনে করে যে ওটা ব্যক্তির অধীনে এটা রাষ্ট্রের অধীনে কিন্তু এটা মনে করা কখনো ঠিক হবে না কারণ বরং উল্টো দিকে আমাদেরকে মনে করতে হবে ব্যক্তির সম্পদ হইলেও সংশ্লিষ্ট ব্যক্তি একজন হয়ে থাকে কিন্তু যদি রাষ্ট্রীয় সম্পদ হয় তার সাথে সংশ্লিষ্ট মানুষ কোটি কোটি মানুষ হয়ে থাকে সুতরাং একজনের কাছ থেকে ক্ষমা চাওয়া যত সহজ কিন্তু এরকম কোটি কোটি মানুষের কাছ থেকে ক্ষমা চাওয়া তত সহজ নয় এবং রাষ্ট্রের যে আপনার বিশেষ করে যেগুলোর সাথে টাকা করির সম্পর্ক আছে যে সেক্টরগুলোর সাথে সেই সেক্টরে অনেকে টাকা নিয়ে পুরো অর্থটুকু সরকারি ভাণ্ডারে জমা দিতে চায় না সে কিছু না কিছু লুকিয়ে রাখে মনে করে এত বিশাল অর্থ সেখান থেকে কিছু নিয়ে নিয়ে এলে রাষ্ট্রের কি ক্ষতি হবে এমন মনে করে কিন্তু সেটাও তার জন্য পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে এই হাদিসটা আমরা মনোযোগ দিয়ে শুনি রসুল আকরম সাল্লাম বলেন কাউকে যদি আমি কোনো কাজে দায়িত্ব দিয়ে থাকি এবং সে একটা সুই পরিমাণ অথবা তার চাইতে একটু বেশি যদি আমাদের থেকে কোনো সম্পদ রাষ্ট্রীয় সম্পদ লুকিয়ে রাখে তাইলে সেটা তার জন্য গুরুল হবে সেটা হ্যাঁ অবশ্যই চুরি হবে যে আপনার চুরি করে নিল এবং কে আমাদের দিন গুলুল হিসাবে তাকে অবশ্যই সেটার হিসাব দিতে হবে চুরি হিসাবে হ্যাঁ তো একজন ব্যক্তি সে কালো রঙের হ্যাঁ, একজন আনসারি সাহাবি ছিল বলে যে যিনি বর্ণনা করছেন হজরত আদি তিনি বলেন যে আমি যেন তাকে এখনই চোখের সামনে দেখছি ভাসছে আমার চোখের সামনে তিনি বললেন ভয় পেয়ে গেলেন সেই সাহাবি তিনি বললেন ইয়ার রসুল্লাহ ইকবাল আন্নি আমালাক যে আমাকে তো আপনি একটা দায়িত্ব দিয়েছিলেন আমি আপনার দায়িত্ব নিতে চাই না আপনি তো ভয়ঙ্কর একটা হাদিস হাদিস বললেন তখন রসুল আকরম সাহেব বলছেন ও মালাক তোমার কি হলো তোমার দায়িত্ব কেন আমি ফিরিয়ে নিব তখন সে বলল যে আমি শুনেছিলাম সামিয়াতুকে তাকুরু কাদা খেদা বখেদা যে আপনি এরকম এরকম বলছিলেন এটা তো ভয়ঙ্কর ব্যাপার এরকম ভাবে আমি কিভাবে হিসাব দিতে পারবো হ্যাঁ তখন রসুল আকরম সাহেব আবারও স্মরণ করিয়ে দিলেন যে নিজের কথা থেকে ফিরে যাবেন ওর সুবিধার জন্য সেটা নয় বলেন ও ওয়ান আকুল হুল আন বলে যে আমি এখনো বলছি যে মানে আমল যে কাউকে যদি আমি কোনো দায়িত্ব দেই হ্যাঁ রাষ্ট্রীয় দায়িত্ব তাইলে সে যেন অল্প বেশি যত সম্পদ তার হাতে আসে সব কিছু যেন আমার কাছে নিয়ে আসে ফামা উথিয়ামিন হুয়াখাদ ওয়ামা নুহিয়া আনহুন তাহা যেটা আমি তাকে দেই সেটা সে গ্রহণ করবে আর যেটা আমি না দেই সেটার থেকে সে বিরত থাকবে সুতরাং এমন করা যেতে পারে যদি কারোর মাধ্যমে রাষ্ট্রীয় যদি হ্যাঁ, বিশেষ লাভ হয় তখন আপনি প্রশাসনকে বলা যেতে পারে যে আমি অনেক পরিশ্রম করেছি সুতরাং আমদানি ভালো হয়েছে সুতরাং প্রশাসনের অনুমতি নিয়ে সে নিলে সেটা তো কোনো সমস্যার বিষয় বিষয় নয় কিন্তু আপনি যদি বেশি মনে করে নিজেই কিছু লুকিয়ে ফেললেন আর সেটা প্রশাসনকে হিসাব দিলেন না তাহলে সেটার জন্য আপনাকে কি আমার দিন অবশ্যই চুরি হিসাবে আল্লাহর সামনে ধরা দিতে হবে এবং সেটার হিসাব নিকাশ অবশ্যই দিতে হবে সুতরাং আমরা যারা কর্মরত আছি হ্যাঁ তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে কোনো সামান্য কোনো কিছু যেন লুকিয়ে না রাখি যার ওদিকে আর তাকে যেন অবশ্যই বুঝিয়ে দেওয়া হয় আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞ দিন ওসল আল্লাহ আলী নবীন আহমদ আলা আলহি ওসাহি আজমাইন